এই সারা দুনিয়া জুড়ে আমরা মাজলুম জালিমের পদতলে আমরা মাজলুম তাগুতের কবলে আমরা মাজলুম আকাশে মাটিতে জ্বলে আমরা মাজলুম মাজলুম মাজলুম মাজলুম এভাবে জুলুম আর মানবো না মানবো না শোষণের ঘানি আর কানব না কানব না এভাবে জুলুম আর মানবো না মানবো না শোষণের ঘানি আর কানব না কানব না জেগেছি নিপীড়িত মোরা যাতনার আগুনে পোড়া হয়েছি যখন নিরুপায় চালবো আগুন দুনিয়ায় আমরা মিশে গেছি শশী তো মানুষের মিছিলে এই নীতিহীন সমাজে আমরা মাজলুম দুর্নীতির সরাজে আমরা মাজলুম অন্যায়ের স্রোত মাঝে আমরা মাজলুম অন্তরে কথা কাজে আমরা মাজলুম মাজলুম মাজলুম মাজলুম আমাদের ঘাম বৃথা যাবে না যাবে না রক্তের দাগ তো শুকাবে না শুকাবে না আমাদের ঘাম বৃথা যাবে না যাবে না রক্তের দাগ তো শুকাবে না শুকাবে না হৃদয়ের যত হাহাকা ঝড় হয়ে জাগবে আবার সব কিছু হারিয়ে সবা আর কিছু নেই হারাবা আমরা ছুটেছি আজ মহামুক্তির সন্ধানে এই সারা দুনিয়া জুড়ে আমরা মাজলুম জালিমের পদতলে আমরা মাজলুম তাগুতের কবলে আমরা মাজলুম আকাশে মাটিতে জ্বলে আমরা মাজলুম মাজলুম মাজলুম mazlum